মুসলমান একটু দাঁড়াও মায়ানমারের কথা একটু শোনাই ও মুসলমান একটু দাঁড়াও মায়ানমারের কথা একটু শোনায় রোহিঙ্গা মুসলিমদের কথা রোহিঙ্গা মুসলিমদের কথা তোমরা কি জানো কি ঘটছে সে থায় ও মুসলমান একটু দাঁড়াও রকতের খেলা খেল সুচি রকতের খেলা খেল সুচি মাথা কেটে গে তাদের তুমি রোহিঙ্গা মুসলিমদের নিয়ে রোহিঙ্গা মুসলিমদের নিয়ে যা করছ মায়ার মারে তুমি কি করল তারা বল তুমি কি করলো তারা বল তুমি যার কারণে তাদের মারছ তুমি ও মুসলমান একটু দাঁড়াও মায়ানমারের কথা একটু শোনাই ও মুসলমান একটু দাঁড়াও মায়ানমারের কথা একটু শোনাই রোহিঙ্গা মুসলিমদের কথা রোহিঙ্গা মুসলিমদের কথা তোমরা কি জানো কি ঘটছে সে থায় ও মুসলমান একটু দাঁড়াও চাইল তারা তোমার কাছে চাইল তারা তোমার কাছে তো তুমি দাও আমাদের শুনলে না কো তাদের কথা শুনলে না কো তাদের কথা আগুনে পোড়ালে হাজারো মানুষের প্রাণ নিলে কত দেশ ছাড়ালে প্রাণ নিলে কত দেশ ছাড়ালে দিলে না তুমি নাগরিক তাদের মুসলমান একটু দাঁড়াও মায়ানমারের কথা একটু শোনাই ও মুসলমান একটু দাঁড়াও মায়ানমারের কথা একটু শোনাই রোহিঙ্গা মুসলিমদের কথা রোহিঙ্গা মুসলিমদের কথা তোমরা কি জানো কি ঘটছে সে থাই ও মুসলমান একটু دراؤ ছাড়লে না মা বনে দের ছাড়লে না মা বনে দের ইজ্জত নিয়ে খেলা করেছ তাদের ছোট ছোট শিশু মাসুমের ছোট ছোট শিশু মাসুমের জান নিয়ে নিলে কত নিরিতয় ভাবে ছিল না কোনো অপরাধ তাদের ছিল না কোনো অপরাধ ওই নিরীহ মাসুম শিশুদের ও মুসলমান একটু দাঁড়াও মিয়ানমারের কথা একটু শোনাই ও মুসলমান একটু দাঁড়াও মিয়ানমারের কথা একটু শোনাই রোহিঙ্গা মুসলিমদের কথা রোহিঙ্গা রোহিঙ্গা মুসলিমদের কথা তোমরা কি জানো কি ঘটছে সে থায় ও মুসলমান একটু দাঁড়াও বন্ধ কর এরকতের খেলা বন্ধ কর এরকতের খেলা সইতে পারি না এ মনের জ্বালা সুচি তুমি যা করলে মারে সুচি তুমি যা করলে মারে এই দুনিয়ায় থাকার অধিকার নাই তোমারে মিটিবে না কো মন জ্বালা মিটিবে না কো মন জ্বালা আজ কত মানুষ স্বামী স্ত্রী সন্তান হারা ও মুসলমান একটু দাঁড়াও মায়ানমারের কথা একটু শোনাই ও মুসলমান একটু দাঁড়াও মায়ানমারের কথা একটু শোনাই রোহিঙ্গা মুসলিমদের কথা রোহিঙ্গা মুসলিমদের কথা তোমরা কি জানো কি ঘটছে সে থাই ও মুসলমান একটু দাঁড়াও এমডি ফারিকুল বলে এ বাংলা হতে গে এমডি ফারিকুল বলে এ বাংলা হতে সুচির বিচার কর খোদা নিজে হাতে এমন সাজা দাও গো সুচির এমন সাজা দাও গো সুচির দেখি যেন সারা দুনিয়া কাঁপে আছে যারা সুচির মতো আছে যারা সুচির মতো যেন তারা দেখে বদল হয় দুনিয়ার বুকে ও মুসলমান একটু দাঁড়াও মায়ানমারের কথা একটু শোনাই ও মুসলমান একটু দাঁড়াও মায়ানমারের কথা একটু শোনাই রোহিঙ্গা মুসলিমদের কথা রোহিঙ্গা মুসলিমদের কথা তোমরা কি জানো কি ঘটছে সে তাই ও মুসলমান একটু দাঁড়াও আরো নূতন ও পুরানো গজল বা ওয়াজ পেতে সার্চ করুন ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যানিবাস ডট ইন